কাজ হচ্ছে আপনার অনুষ্ঠান দেখা এবং টিভির সামনে বসে হুক্কা টানা হুক্কা টানা মানে হচ্ছে সীসা টানা অর্থাৎ তামাক ধূমপান করা সেই ব্যক্তি বলছে সে ধূমপান করে এবং টিভিতে সেই শায়েখের ইসলামী অনুষ্ঠান দেখে সুতরাং বুঝতেই পারছেন সেই ব্যক্তি ছিল জাহেল প্রকৃতির আবার কিছুটা সহজ সরল বোকাশোকা ধরনেরও ছিল শায়েখ মোহাম্মদ হুসাইন ইয়াকুব বলেন সেই ব্যক্তি ছিল একেবারে ক্লিন শেভড অবস্থায় অথচ বয়স্ক একজন ব্যক্তি আমি সেই লোকটির কথা শুনে হাসলাম তার সাথে মোয়ানাকা করলাম এবং তার কপালেও চুমু খেলাম সেই লোকটি ছিল বেশ খোলা স্বভাবের তার মাথায় একটি পাগড়ি ছিল শায়েক বলেন আমরা একসাথে হজ করতে লাগলাম সে আমার সাথে সাথে থাকতে লাগলো আমরা একসাথেই মক্কায় গেলাম হজের আনুষ্ঠানিকতা সেগুলো করতে লাগলাম তখন আমি সেই ব্যক্তিকে বললাম দেখো তোমাকে অবশ্যই সীসা টানা বাদ দিতে হবে এই তামাকের ধোয়া তুমি নিতে পারবে না ধূমপান তোমাকে যে কোনো মূল্যে বাদ দিতে হবে সেই লোকটি বলল ঠিক আছে শায়েক ধরে নিন এটা হয়ে গেছে শায়েক মোহাম্মদ হুসাইন ইয়াকুব বলেন আমি আশ্চর্য হয়ে দেখলাম সেই লোকটি হজ করতে এসেছে অথচ তার হজের ব্যাগের মধ্যেও ধূমপানের যাবতীয় উপকরণ হুক্কা সীসা সব কিছু নিয়ে এসেছে তাকে নিষেধ করার পর সে আমাকে ব্যাগ থেকে বের করে সেই জিনিসগুলো দেখালো এরপর আমার চোখের সামনেই সেই জিনিসপত্রগুলো ভেঙে ফেললো এবং ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল সেই লোকটি আন্তরিকভাবেই তবা করল তখন আমি তাকে বোঝালাম দেখো তুমি এখন থেকে দাড়িও কাটতে পারবে না দাড়ি কামাতে পারবে না সেই ব্যক্তি বলল আমি তওবা করেছি আমি আর কখনোই দাড়ি কাটব না তখন থেকে সে দাড়ি বড় করতে লাগলো তারা হজের আনুষ্ঠানিকতা করতে লাগলেন এবং শায়েক বললেন আরফাতের ময়দান থেকে নেমে যখন আমরা মুজদালিফায় যাই সেখানে রাত্রি যাপন করি এরপর মিনা যাই সেখানে গিয়ে পাথর নিক্ষেপ করি মাথা মুন্ডন করি এবং ইহরাম ছেড়ে দিয়ে স্বাভাবিক পোশাক পরি এরপর আমরা কাবা যাই সেখানে গিয়ে তাওয়াফ করি সাই করি এরপর আবার আমরা মিনাতে ফেরত যাই শাইক বলছেন কিন্তু সেই ব্যক্তি ইহরামের পোশাক ছাড়ল না ইহরাম ছেড়ে অন্য পোশাক পরতে চাইল না আমরা আকাবাতে গিয়ে পাথর নিক্ষেপ করলাম সেখানে সেই ব্যক্তি সেও মাথা মুন্ডন করল কিন্তু ইহরামের পোশাক সে ছাড়তে চাইল না আমি বললাম যে এখন তো ইহরামের আর কোনো দরকার নেই তুমি গোসল করে কাপড় পরিবর্তন করে নাও কিন্তু সেই মিশরীয় সাধারণ লোকটি সে বলল এই পোশাক পরে মক্কায় গিয়ে তাওয়াফ করার আগ পর্যন্ত আমি ইহরাম ছাড়ব না এরপর সেই ব্যক্তি কাবা চত্বরে এলো তাওয়াফ করলো সাই করলো এবং আমরাও তাই করলাম তখন সেই লোকটি শায়েখকে বলল শায়েখ আমি হিজর ইসমাইলে গিয়ে দুই রাকাত সালাদ পড়তে চাই শায়েক বললেন এখন এই সময়ে কত ভিড় সেটা তো তুমি দেখতেই পাচ্ছ আর আমরা খুবই ক্লান্ত আমাদের পা ব্যথা হয়ে গেছে শায়েক বললেন আমি ওই সময় এতটাই ক্লান্ত ছিলাম যে কখন একটু ঘুমিয়ে বিশ্রাম নিব এটা ছাড়া অন্য কিছুর কথা ভাবতেই পারছিলাম না কিন্তু সেই লোকটি বলল কবরে গিয়ে আপনি যত খুশি ইচ্ছা ঘুমাতে পারবেন যত খুশি বিশ্রাম নিতে পারবেন চলুন আমরা হিজর ইসমাইলে গিয়ে দুই রাকাত সালাদ পড়ি শায়েক বলেন তখন আমরা সেখানে গেলাম এবং সেই লোকটি সেখানে গিয়ে সলাতে দাঁড়িয়ে গেল সলাতে দাঁড়িয়ে সিজদায় চলে গেল এবং সিজদারত অবস্থাতেই সেই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল হিজর ইসমাইলের ভেতরে শায়েক মোহাম্মদ হুসাইন ইয়াকুব তিনি বলেন এই ব্যক্তির এত সৌভাগ্য দেখে তখন আমার মধ্যে ব্যাপক আফসোস জেগে উঠল আল্লাহকে সাক্ষী রেখে বলছি তখন আমার মনে হচ্ছিল আমি যদি ওই ব্যক্তির জায়গায় থাকতাম যদি ওই জায়গায় আমার মৃত্যু হতো সেই লোকটির কত সৌভাগ্য সে এভাবে ইন্তেকাল করতে পেরেছে তখনও পর্যন্ত সে ইহরামের অবস্থাতেই ছিল সেই ব্যক্তির মৃত্যু হয়েছে ইহরাম অবস্থায় সিজদারত অবস্থায় হিজর ইসমাইলের ভিতরে যেই অংশটা একসময় কাবা ঘরের ভেতরেই ছিল যে কারণে ওই অংশটাকে কাবা ঘরের ভেতরের অংশই গণ্য করা হয় শায়েখ মুহাম্মদ হুসাইন ইয়াকুব বলেন আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ ওই হাজি সাহেবের উপরে রহম করেন এরপর তিনি এই আয়াতটি উল্লেখ করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন কাইয়াখ লুকু মা ইয়াশাউ ওয়াইয়াখ তারু আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি যা ইচ্ছা বেছে নেন সুতরাং কোন বান্দাকে আল্লাহ তালা কি আমল করিয়ে কত সুন্দর অবস্থায় মৃত্যু দেবেন এটা আল্লাহ তালা নিজে বাছাই করে নেন আমাদের উচিত হচ্ছে যারা সুন্দর মৃত্যু চায় তারা যেন জীবন থাকতেই হায়াত থাকতেই আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করে নিজেদের ভাগ্যে সুন্দর মৃত্যু নির্ধারণ করে নেয় আজকের পর্বের চতুর্থ ঘটনা পশ্চিমা দেশে বসবাসকারী একজন শায়েক শায়েক বিলাল আসাদ হাফিজাউল্লাহ তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে মেলবোর্নে সেখানে এক মসজিদে একজন ইমাম সাহেবের মৃত্যুর ঘটনা শায়েক বলেন সেই মসজিদে বড় মসজিদ সেখানে কয়েকজন ইমাম নিযুক্ত ছিলেন এবং তারা পালা পরিবর্তন করে সলাদ পড়াতেন চতুর্থ ইমাম হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছিল তিনি ছিলেন আফগানিস্তান থেকে আসা একজন ব্যক্তি বাইরে থেকে দেখতে তাকে খুবই সাদাসিধে সাধারণ একজন মানুষ বলে মনে হতো পোশাক আশাক চলাফেরায় কোথাও কোনো কৃত্রিমতা বা ধন সম্পত্তি বিলাসিতা এরকমের কোনো চিহ্ন ছিল না খুবই সাদামাটা বিনয়ী একজন মানুষ ছিলেন তিনি আর যেহেতু সেই মসজিদে তিনি চতুর্থ ইমাম ছিলেন তাই খুব কমই সলাৎ পড়ানোর সুযোগ পেতেন প্রথম ইমাম দ্বিতীয় ইমাম তৃতীয় ইমাম তাদের মধ্যেই পালাবদল হয়ে যেত তো সেই দিনটি ছিল রমাদান মাসের একটি দিন রমাদানের চতুর্থ দিন শায়েক বলছেন আমার এক বন্ধু সেই মসজিদে সলাৎ পড়ত এবং সেই বন্ধুটি সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করছে সে বলছে সেই দিন রমাজানের চতুর্থ তারিখে ফজরের সালাদ ধরতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল সেই বন্ধু সেই দিন ঘুম থেকে কিছুটা দেরিতে ওঠায় সেহেরি খেতে পারেনি কোনো মতে তাড়াহুড়া করে অজু করে সে মসজিদের উদ্দেশ্যে রওনা দিল এবং মসজিদে যেতে গিয়ে বুঝল অলরেডি ফজরের সালাদ শুরু হয়ে গেছে প্রথম রাকাত চলছে এবং শুধু তাই নয় মুসল্লিরা প্রথম রাকাতের সিজদায় চলে গেছেন সবাই সিজদায় থাকায় সেখানে সব কিছু নীরব সেই ব্যক্তি বলছেন তিনি যখন মসজিদে ঢুকলেন তখন দেখলেন সেই দিন সলাদ পড়াচ্ছেন সেই মসজিদের চতুর্থ ইমাম সুহান আল্লাহ বিষয়টা খুবই আশ্চর্যজনক ছিল কারণ তখন রমাদান মাস চলছে রমাদানের চতুর্থ তারিখ এমনিতেই সাধারণ সময়ে সেই ব্যক্তি চতুর্থ ইমাম তিনি যেখানে সলাদ পড়ানোর সুযোগ পান না সেখানে রমাজান মাসে ফজরের সময়ে তিনি ইমামতি করার সুযোগ পাবেন এটি ছিল খুবই ব্যতিক্রমী একটি ঘটনা কোনো কারণে সেই দিন প্রথম ইমাম দ্বিতীয় ইমাম তৃতীয় ইমাম তিনজনের কেউই সেখানে ছিলেন না চতুর্থ ইমাম সেখানে সলাদ পড়াচ্ছিলেন আল্লাহ তালা এটাই তাকদিরে নির্ধারণ করেছিলেন সেই ভাই বলছেন তিনি যখন মসজিদে ঢুকলেন তখন তার গা থেকে অজুর পানি ঝুরছিল তিনি বলছেন আমি মসজিদে ঢুকতে গিয়ে দেখলাম অন্য যে কোনো দিনের থেকে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের থেকে সেই দিন সবাই সিজদায় কেমন যেন একটু বেশি সময় লাগাচ্ছে আমি কৌতূহলী হয়ে ইমাম সাহেবের দিকে তাকালাম তাকিয়ে দেখলাম স্বাভাবিক অবস্থায় মানুষ সিজদায় যেভাবে থাকে তিনি সেই অবস্থায় নেই তাকে দেখে মনে হচ্ছে তিনি কেমন যেন শিথিল অবস্থায় যেন কিছুটা শুয়ে পড়েছেন এই অবস্থায় সিজদারত অবস্থায় আছেন আমি আরও কৌতূহলী হলাম এবং ইমাম সাহেবের দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখলাম সিজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন তার মামুত হয়ে গেছে সুতরাং এই ঘটনাটি আরও একবার আমাদেরকে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সেই হাদিসটি স্মরণ করিয়ে দেয় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন ইজ আহাব্বাল্লাহু আবদান আসালাহু আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে আসল দান করেন অর্থাৎ মৃত্যুর আগে একটি ভালো কাজ করার তৌফিক দেন এবং সেই কাজ করা অবস্থাতেই তার মৌত দিয়ে দেন এবারে এই আলোচনার শেষ অংশে আমরা ভালো মৃত্যুর কিছু আলামত উল্লেখ করতে যাচ্ছি আলেমগণ কোরআন হাদিস খুঁজে এই আলামতগুলো বের করেছেন সেই আলামতের মধ্যে রয়েছে এক নম্বর মৃত্যুর সময়ে কালেমা পাঠ করতে পারা রসুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারাই সেই মৃত্যুর কঠিন সময়ে কালেমা পড়তে পারবে চাইলেই একজন ব্যক্তির মৃত্যুর সময়ে কালেমা পড়তে পারবে বিষয়টা এত সহজ নয় একজন চিকিৎসক যার দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা ছিল তিনি বলেন একজন মানুষ কিভাবে মৃত্যুবরণ করে এই বিষয়টি দেখার আমার আগ্রহ ছিল তিনি বলেন আমার দীর্ঘ চল্লিশ বছরের চিকিৎসা জীবনে আমি একশো জন মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছি এবং তিনি মুসলিম সংখ্যা প্রধান একটি দেশের ডাক্তার মুসলিম মানুষদের কথাই বর্ণনা করছেন তিনি বলছেন একশো জন মানুষকে তিনি দীর্ঘ চল্লিশ বছরের চিকিৎসা জীবনে ইন্তেকাল করতে দেখেছেন এবং তাদের মধ্যে মাত্র তিনজনকে তিনি পেয়েছেন যারা কালেমা পরে মৃত্যুবরণ করতে পেরেছে মৃত্যুকালীন সময়ে এক একজন এক এক কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেমন কেউ হয়তো কোনো খাবার খেতে চেয়েছে কেউ কেউ এমনকি গানের কোনো একটা লাইন গেয়ে উঠেছে আবার কেউ কেউ সাংসারিক কোনো কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভালো মৃত্যুর আরেকটি আলামত হচ্ছে নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য লা ইলাহা ইল্লাহ বলল এবং এই অবস্থায় তার মৃত্যু হলো সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি কোনো একটি সৎকা করল এবং এই অবস্থায় তার মৃত্যু হলো সেও জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসে এসেছে সাঈদ ইবনে মানসুর বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহিহাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোত্তম আমল কি জবাবে তিনি বলেছেন তোমার মৃত্যুর দিনে তোমার জিহবা আল্লাহর জিকিরে সজীব থাকা এটাই সর্বোত্তম আমল ভালো মৃত্যুর আরেকটি আলামত হচ্ছে মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে আরেকটি ভালো আলামত হচ্ছে জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে ইন্তেকাল করল আল্লাহ তাল্লাহ তাকে কবরের আজাব থেকে নাজাদ দেন এই কয়েকটি লক্ষণের বাইরে ভালো মৃত্যুর আর যে সকল লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা জিহাদ করা এবং শাহাদাতের সাথে সম্পর্কযুক্ত আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল উন আইন্দা রব্বিহিম জাকুন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক জীবিকা জীবিকাপ্রাপ্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ এবং যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মারা যায় সেও শহীদ সাধারণ মৃত ব্যক্তিদের তুলনায় একজন শহীদের বিশেষ মর্যাদা হচ্ছে শহীদ ব্যক্তি ছাড়া প্রত্যেককেই কবরে সেই ফিতনার সম্মুখীন হতে হয় একজন শহীদকে কবরের ফিতনা থেকে রেহাই দেওয়া হয় একবার একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জানতে চাইলেন একজন মুমিন ব্যক্তিকে কবরের ফিতনার মধ্য দিয়ে যেতে হবে কিন্তু একজন শহীদকে কবরের ফিতনার সম্মুখীন হতে হবে না এর কারণ কি জবাবে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বললেন শহীদের মাথার উপরে তলোয়ারের ঝলকানি তার জন্য যথেষ্ট ফিতনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন শহীদ আল্লাহর কাছ থেকে ছয়টি পুরস্কার লাভ করেন এক নম্বর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয় দুই নম্বর জান্নাতে তার ঠিকানা তার স্থান কোথায় হবে সেটা তাকে দেখিয়ে দেওয়া হয় মৃত্যুর সময়ে তিন নম্বর কবরের আজাব থেকে তাকে রক্ষা করা হয় চার নম্বর বিচার দিবসের মহা আতঙ্ক থেকে তাকে নিরাপদে রাখা হয় পাঁচ নম্বর তাকে ইমানের চাদর ইমানের পোশাক পরিয়ে দেওয়া হয় এবং ছয় এবং সাত নম্বর হচ্ছে জান্নাতের হুরদের সাথে তাকে বিয়ে দেওয়া হয় এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে অন্য হাদিসে তিরমিজির হাদিসে এসেছে একজন শহীদ ব্যক্তিকে তার মাথায় ইয়াকুত পাথরের টুপি বা মুকুট পরিয়ে দেওয়া হবে যেই টুপি বা মুকুটের এক একটি মুক্তা হবে এই দুনিয়া এবং এই দুনিয়ার মাঝে থাকা সকল জিনিসের থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ একইভাবে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মুসলিম রাষ্ট্রের সীমান্তরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মারা যাবেন সেই ব্যক্তিও শহীদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একদিন এক রাত সীমান্ত রক্ষা করা অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করা এটি এক মাস দিনে সিয়াম রাখা এবং রাতে কিয়াম করার থেকে উত্তম আর যদি সেই সীমান্ত রক্ষা করা অবস্থায় সেই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় অর্থাৎ রিবাতে থাকা অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সেই বেঁচে থাকতে যে আমলগুলো করত সেই ব্যক্তি বেঁচে থাকতে যে আমলগুলো করত সেগুলোর সোয়াব তার জন্য চালু থাকবে তার রিজিকও চালু থাকবে এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকবে যে কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করেন যখন তার মৃত্যু হয়ে যায় তখন তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায় যদি একজন ব্যক্তি জীবিত থাকতে কোনো সৎকায় জারিয়া করে যায় তাহলে মৃত্যুর পরেও সেই আমলগুলো সে পেতে থাকবে এমন কোনো কাজ রেখে গেল যেই কাজ চালু আছে তাহলে সেই ভালো কাজের সোয়াব সে মৃত্যুর পরেও পেতে থাকবে যেমন হয়তো সে একটি মসজিদ নির্মাণ করে গেল মাদ্রাসা নির্মাণ করে গেল কিংবা উপকারী ইলম রেখে গেল কিংবা মানুষের কষ্ট দূর করার জন্য কোনো কাজ করে গেল রাস্তা নির্মাণ করে গেল কিংবা টিউবওয়েল পানির ব্যবস্থা করে গেল এই ধরনের ভালো কাজের সোয়াব সে মৃত্যুর পরেও পেতে থাকবে কিন্তু সেই কাজগুলো কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি না এর কোনো নিশ্চয়তা নেই কোনো কারণে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে উপকারী ইলম বই পুস্তক হারিয়ে যেতে পারে কিংবা যেই পানির ব্যবস্থা সে করেছে ভূমিকম্প কিংবা অন্য কোনো কারণে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবেন সেই ব্যক্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে কিয়ামত পর্যন্ত তার আমলগুলো চালু থাকবে এবং এটা কখনোই বন্ধ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত তার রিজিকও চালু থাকবে এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকবে সীমান্তরক্ষী যখন একজন ব্যক্তি শাহাদত বরণ করবে তার সোয়াব এতটাই বেশি এবং আবারও উল্লেখ্য এটি হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষী হিসেবে কাজ করবেন কোনো গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্রের সীমান্তরক্ষী নয় আল্লাহ রাস্তায় জিহাদ এবং শাহাদাত ছাড়াও আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে মৃত্যুবরণকারী ব্যক্তিদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হয় সেই অবস্থায় যারা মারা যাবেন তাদের মৃত্যু ভালো মৃত্যু বলে ধরে নিতে হবে এবং তারাও আল্লাহ তাল্লার কাছ থেকে বিশেষ পুরস্কার পাবেন যেমন একজন ব্যক্তি যখন নিজের ধর্ম নিজের দিন নিজের সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল সেই শহীদ যে ব্যক্তি তার দিন অর্থাৎ ইসলাম রক্ষা করতে গিয়ে মারা গেল সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা গেল সেও শহীদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ফি সাবিল্লাহ বা আল্লাহ রাস্তায় মৃত্যু ছাড়াও সাত প্রকার শাহাদাত রয়েছে এগুলো হচ্ছে প্লেগ বা মহামারীতে মৃত ব্যক্তি পানিতে ডুবে মৃত ব্যক্তি ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি চতুর্থ হচ্ছে পেটের রোগে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি পঞ্চম আগুনে পুড়ে মৃত ব্যক্তি ষষ্ঠ ধ্বংসস্তূপের নিচে দেওয়াল ধসে কিংবা মাটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি এবং সপ্তম যেই নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় যেই মা প্রসূতি অবস্থায় ইন্তেকাল করেন সেই নারীও শহীদের অন্তর্ভুক্ত হবেন এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন শাহাদাতের তিনটি ধরন বা তিনটি ক্যাটাগরি রয়েছে প্রথম ধরন হচ্ছে যাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শহীদ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেন তাদেরকে উভয় জগতে শহীদ হিসেবে গণ্য করা হয় যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেন সেই শহীদদেরকে আমরা জানি তাদের মৃতদেহ গোসল দেওয়া হয় না কারণ সেই রক্তরঞ্জিত অবস্থাতেই তারা বিচারের দিনে আল্লাহ তাল্লার সামনে দাঁড়াবেন একজন শহীদকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না এবং কাফন দেওয়ার কোনো প্রয়োজন হয় না যেই পোশাকে যে অবস্থায় তারা ইন্তেকাল করেন সেভাবেই তাদেরকে দাফন করতে হয় তারা হচ্ছেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শহীদ দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছেন যাদেরকে দুনিয়াতে শহীদ গণ্য করা হয় কিন্তু আখিরাতে তাদেরকে শহীদ বিবেচনা করা হবে না এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যাদেরকে আখিরাতে শহীদের মর্যাদা দেওয়া হবে কিন্তু দুনিয়াতে তাদেরকে শহীদ বিবেচনা করা হয় না আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ ছাড়া অন্যান্য যাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় যেমন প্লেগ মহামারী পানিতে ডুবে পেটের রোগে ফুসফুসে রোগাক্রান্ত হয়ে আগুনে পুড়ে ধ্বংসস্তূপের নিচে কিংবা সন্তান জন্ম দিতে গিয়ে যেই নারী মারা যায় তাদেরকে এই শেষ ক্যাটাগরির শহীদ হিসেবে গণ্য করা হয় দুনিয়াতে তাদেরকে লাশ গোসল দিতে হয় তাদেরকে কাফন দিতে হয় তাদের জানাজা পড়ানো হয় অর্থাৎ একজন সাধারণ মানুষকে যেভাবে দাফন করতে হয় তাদেরকেও সেভাবে দাফন করতে হবে কিন্তু আখিরাতে তাদেরকে আল্লাহ তাল্লাহ শাহাদাতের সমপরিমাণ পুরস্কার দিবেন সেই মর্যাদা দিবেন সুতরাং এরই মাধ্যমে আজকের পর্বে আমরা ভালো মৃত্যু শুভ মৃত্যুর যে সকল আলামত যে সকল লক্ষণ জানলাম সেই আলোচনা সমাপ্ত হলো আল্লাহ তাল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে একটি সুন্দর মৃত্যু দান করেন আল্লাহুমা ইনিয়াস আলুকা হুসনুল খাতিমা ওসলাল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ওয়াইলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন W dot dot media org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015